সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ছোট গল্প রাতের মানুষ সৈয়দ মুস্তাফা সিরাজ জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয় কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী এছাড়া শুকতারা আনন্দমেলা পক্ষীরাজ সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন একসময় অলিক মানুষ উপন্যাসটির জন্য পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার চৌঠা সেপ্টেম্বর দু সালে তার মৃত্যু হয় এই গল্পটি আমরা নিয়েছি পুনশ্চ থেকে প্রকাশিত অন্ধকারে রাত বিরেতে এই বইটি থেকে প্রধান চরিত্রে পুটে ছোট মামা আর রিক্সাওয়ালা গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার মীর শুরু হচ্ছে রাতের মানুষ ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতার যাত্রা দেখতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে বৃষ্টি পড়ছিল ফেরার সময় দেখি আকাশ ফাঁকা ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে রাস্তা শুনশান ফাঁকা মানুষজন মেলায় রাত কাটাতেই আসে কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ ঘুম পাচ্ছে বলে কি যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি মোটে তো পাঁচ কিলোমিটার রাস্তা চলে আয় পটো ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা বেশ কষ্টকর তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি হ্যাঁ, না হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল রিক্সাটা দাঁড়িয়েই ছিল তবু ছোট মামা চিঁচিয়ে উঠলেন রোকে রোকে রিক্সাওয়ালা তো হেসে অস্থির রুকেই তো আছি বাবু যাওয়া হবে কোথায় আমারও হাসি পাচ্ছিল ছোট মামার সবকিছুই অদ্ভুত তো আমরা ঝাঁপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলো চলুন আমি কাছাকাছি থাকি অধিকার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পোষায় না রিক্সাতে উঠে বসে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল কিছু দূর চলার পর রিক্সাওয়ালা রিক্সা থামালো ছোট মামা বললেন কি ট্রেন খুলে গেল নাকি রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল আগে না চকর্তি মশাই হজমিগুলি আনতে দিয়েছিলেন দিয়ে আসি এখানে কোথায় তোমার চকর্তি মশাই রিক্সাওয়ালা কান করল না রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো চকর্তি মশাই ঘুমোচ্ছেন নাকি গাছের ভেতর থেকে খ্যান খ্যানে গলায় কেউ বলল ঘুমাবো কে রে বাবা তো আইডাই এত দেরি করলি কেন রে প্যাসেঞ্জার পেলে তবে তো আসবো এই নিন হজমিগুলি এনেছিস কই দে দে দে শিগগি দে রিক্সাওয়ালা কাকে যেন হজমিগুলি দিয়ে এসে সিটে উঠে বসলো প্যাডেলে চাপ দিল রিক্সার চাকা গড়ালো ছোট মামা বললেন ব্যাপার কি রিক্সাওয়ালা তোমার চক্রবর্তী মশাই কি গাছে থাকেন নাকি আগে হ্যাঁ গাছে থাকেন কেন ওটাই তো ওনার ডেরা তার মানে মানে নিয়ে মাথা ঘামাবার কি দরকার বাবু মশাই জাপুইহাটি যাবেন পৌঁছে দেবো ব্যাস ছোট মামা রেগে গেলেন অদ্ভুত তো তোমার কথাবার্তা রাত বিরেতে গাছের উপর ছুপ চুপ চক্রবর্তী মশাইয়ের কানে গেলে কেলেন কেলেঙ্কারি আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটেই পড়েছে বরাবর দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বেরেতে বেরোলেই গোলমেলে সব ঘটনা বুঝতে পারি না রাত এলেই পৃথিবীটা অন্যরকম হয়ে যায় নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায় কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় ফুটে বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান ধাক্কাটা সামলাতে হয় আমাকে এবার কতদূর গড়াবে কে জানে বুক টিপ টিপ করতে লাগলো একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তড়াক করে নেমে গিয়ে ডাক দিল ঠাকুর দিদি ও ঠাকুর দিদি একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এদিকে এগিয়ে এলো ভূত এলি কখন থেকে পড়ছে তোকে ব্যথা ধরে গেল দোকটা এনেছিস তো নালে ডাকছি কেন এই নিন দে দে দে আমাকে দে দোকটা নিয়ে ঠাকুর দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল ছোট মামা গুম হয়ে বসেছিলেন বললেন কোনো মনে হয় রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো কিছু দূর গেছি হঠাৎ থেকে হেঁড়ে গলায় ডাক এলো ছোট মামা চাপা স্বরে বললেন থেমো না যেই ডাকুক একটা কালো বেঁটে লোক ধমক দিল আয় বাটার ছেলে কথা কানে যায় না রিক্সাওয়ালা বলল রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি দেবে না মানে ওর বাপ দেবে এখনো তেষট্টি টাকা সাতষট্টি পয়সা জমা আছে খাতায় সে আপনি মামলা করে আদায় করুন গে লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল বাজে কথা বলিস নে আসলে তুই যাসনি দত্তর দোকানে কি ঝামেলা করছেন বাবু গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না লোকটা প্রায় কেঁদে ফেলল এখন আমি ঘুমোবো কি করে বলতে কিনি এক গুলি আফিং আমাকে এত রাত্রি কে দেবে শ্মশান তলায় চলে যান দারোগা বাবুর কাছে এক গুলি পেতেও পারেন এ বাবা মুতাত ভাঙলে লকাপে ঢোকাবে তাহলে বরং বাছুর কাছে যান সে বেটা তো চোর চোর বলেই তো বলছি দারোগা বাবুর কৌটো থেকে দু একটা গুলি সেই হাতাতে পারবে লোকটা কিন্তু কিন্তু করে বলল তা পাঁচুকে পাচ্ছি কোথায় ও তো ফেরারি আসামি রিক্সাওয়ালা চাপা স্বরে বলল সন্ধ্যেবেলা পাঁচুকে এক পলক দেখেছি মোড়ল মশাইয়া তাল গাছের কাছে দাঁড়িয়েছিল মোড়ল মশাই গঞ্জের মেলায় গেছিলেন কাজেই পাঁচু নিশ্চয়ই টানার ডারায় ঘুমিয়ে নিচ্ছে মেয়েটি কালো ছায়ামূর্তিটি তখনই উধাও হয়ে গেল রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল রোজ রাত্রিরে আসার এই এক জ্বালা বাবু মশাই রাজ্যের লোকের আর ফরমাস ছোট মামা গুম হয়ে বসে আছেন আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল এবার দুধারে ঘন জঙ্গল রাস্তায় চকরা বকরা জ্যোৎস্না পড়েছে রিক্সাওয়ালা বলল আর এক জায়গায় একটুখানি থামতে হবে সিঙ্গি মশাইয়ের নসির কৌটোটা দিয়েই আমার ছুটি এক জায়গায় জঙ্গলটা কিছু ফাঁকা রিক্সো সেখানে থামল রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল আর তাকে দেখতে পেলাম না ভয়ে ভয়ে ডাকলাম ছোট মামা ছোট মামা বিরক্ত হয়ে বললেন চুপচাপ বসে থাক আমাদের বাড়ি পৌঁছনো নিয়ে কথা এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল কারা এখানে ছোট মামা ভারী কি জালে বললেন আমরা আমরা মানে নাম কি বাড়ি কোথায় ছোট মামা রেগেই ছিলেন বললেন তা যেন তোমার কাজ কি তুমি কে গাছে কি করছো হ্যাঁ বলে কি গাছে কি করছি <laughs> খবরদার বাজে কথা বলবে না বলে দিচ্ছি এটা বাজে কথা হলো জানো না গাছে কি করছি ছোট মামা খাপ্পা হয়ে বললেন না জানি না আমরা মানুষ আমরা তোমাদের মতো রাত বিদেতে গাছে কাটাই না <laughs> প্রথম প্রথম এই ভুলটা হয় কি ভুল হয় মানুষ মানুষ ভুল কি অদ্ভুত অদ্ভুত তো বটে অতটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি এই যা তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ <laughs> বোকার কাকে বলে ভূত রিক্সোতে চেপে ভূতটা এক নম্বরে দড়িবাজ সাবধান করে দিচ্ছি কিন্তু ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন আরে কে হে তুমি গাছ থেকে নেমে এসো তো দেখি আমিও নামতে দেরি করলাম না ছোট মামার মারামারি করার অভ্যেস আছে কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এঁটে উঠতে পারবেন কিনা আমার সন্দেহ রিক্সাওয়ালাও আসছে না মারামারি বাঁধলে থামাবে কে এটাই আমার ভাবনা ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন কামন কামন গাছের লোকটা একটা বিদ ঘুটে হাসল <laughs> ইংরেজির কি ছিরি কামন কি হে ছোকরা গেট ডাউন কিন্তু গেট ডাউন করি কি করে একটা ঠ্যাং যে নেই থাকলে পরে এতক্ষণে নেমে কানটি ধরে stand up on the bench করিয়ে দিতাম পাশের একটা গাছ থেকে কেউ বলল কি পণ্ডিত মশাই চাপ তো জোটাতে পারলেন নাকি কোনো না গাধা পিটিয়ে ঘোড়া করা যায় ছোট মামা আর সহ্য করতে পারলেন না রাস্তার ধারে পাথরকুচির স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুঁড়তে শুরু করলেন আমাকেও বললেন হাত লাগা পুটু আমাকে গাদা বলছে আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারিদিকে সাড়া পড়ে গেছে হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে আসছিল আমার আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম ছোট মামা ছোট মামা এবার ছোট মামার চোখে পড়ল ব্যাপারটা তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো ছোট মামা চলে আয় ফুটু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকেই দৌড়লেন অগত্যা আমিও দৌড়লাম কিন্তু ভাগ্যিস ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন তাই সঙ্গ পাওয়া গেল জ্যোৎস্নায় একটা ভাঙা চোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন একটু পরে ভেতর থেকে সাড়া এলো কে ছোট মামা ব্যস্তভাবে বললেন আমরা খুব বিপদে পড়েছি দয়া করে দরজা খুলুন কি বিপদ কারা আমাদের তাড়া করেছে তারা কারা গাছে গাছে যারা থাকে গাছে থাকে ভূত বনে থাকে বাঘ জলে থাকে মাছ মনে থাকে রাগ কি বিপদ আপনি পদ্ম বলছেন নাকি ঠিক ধরেছ কেমন হয়েছে পদ্মটা বলো খুব ভালো হয়েছে দয়া করে এবার দরজা খুলুন ওরা আসছে ঘোড়ায় যদি পারে ডিম জলে যদি জলে পি দিম বলো তবে অত কিম ছোট মামার পদ্য লেখার বাতিক ছিল বলে দিলেন জাম গাছে ফলবে শিব খাসা খাসা স্বাগত সুস্বাগত দরজা খুলে গেল ছোট মামা বললেন আলো নেই কেন আলো জ্বালান না যত বড় কবি তুই হোস না যদি না বাসিস ভালো জোস না থেকে যাবে কত আফসোস না তাই বলি চুপ করে বস না ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন জানলা দিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকছিল আবছা দেখা যাচ্ছিল ওকে ঢ্যাঙা বড় বড় চুল পরনে পাঞ্জাবি পাজামা হাতে একটা বই বা মোটা খাতা পাতা উল্টাতে শুরু করলেন তারপর বললেন এই পদ্মটা আরো ভালো একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল সারস পাখি লম্বা ঠোঁটে হাড় তুলিয়া দিল পুরস্কার চাইলে পরে বাগড়া গিয়া কহে মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকল ঘটনা এই ঘটনা বলি কাকে পদ্ম শোনাচ্ছিস রে মানুষকে কয়জন মানুষ দেড়জন ধ্যাত পোষাবে না ছোট মামা বললেন কে উনি কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন আমার দাদার ওই এক স্বভাব খালি খাই খাই খাই খাই মানে দাদার খুব খিদে আর কি যাকে এই পদ্মটা পড়ি সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল ছোট বাবু ছোট বাবু ও ছোট বাবু কবি খাপা হয়ে দরজা খুলে বললেন কি হয়েছে চেঁচাচ্ছিস কেন রে ভূত আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে খুঁজে বেড়াচ্ছি কয়জন আগে দেড় জন ছোট মামা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিলেন চলে পড়ো রিক্সাওয়ালা আমাদের দেখেই বলে উঠল সর্বনাশ কোথায় ঢুকেছিলেন আপনারা চলে আসুন চলে আসুন এ বাড়ির বড়বাবুর বেজায় খিদে আমরা তিনজনে দৌড়াচ্ছি পেছনে কবির করুণ আর্তনাদ শোনা যাচ্ছে ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন ওই রিক্সাওয়ালা ওরা সব নেই তো না না সব ঘুমিয়ে পড়েছে বস বস করে ঘুমাচ্ছে শুনতে পাচ্ছেন না ছোট মামা কান করে শুনে বললেন আমি তেমন কোনো শব্দ পেলুম না তবে বাতাসে গাছপালা খুব নড়ছে নানান রকম শব্দও হচ্ছে বটে কিন্তু ভোস ভোস নয় শো শো সন সন সর সর খড় খড় কে জানে বাবা কি এবার আর কোনো গণ্ডগোল হলো না আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল ছোট মামা জিজ্ঞেস করলেন তা তুমি কোন গাছে থাকো এ রিক্সাওয়ালা বেজায় হেসে বলল আমি কেন গাছে থাকতে যাব বাবু মশাই আমার কি ঘর তো নেই নামটাই না হয় ভূত রাজবিদেতে রিক্সা চালাই বলেই তেনাদের সঙ্গে চেনা জানা হয় ছোট মামা সন্দিগ্ধ স্বরে বললেন বলো কি তুমি মানুষ আগে ষোলো আনা মানুষ বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল শুনছিলেন রাতের মানুষ রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার মীর ছোট মামা রিক্সাওয়ালা ও পুটের ভূমিকায় দ্বীপ আফিংখোর ভূত পণ্ডিত মশাই ও ঘোঁতনার ভূমিকায় সোমক চক্কতি মশাই ও বড়বাবুর ভূমিকায় পুষ্পল ঠাকুরন দিদির ভূমিকায় শ্রী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক পরিকল্পনা ও সমগ্র পরিচালনায় Indrani radio Mirchi ninety eight point three F M এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখকের পরিবারকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স